জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জ্ঞান পাপে গাছা আর জনপদে সবন্মাদ আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ জ্ঞান পাপে গাছা আর জনপদে সবন্মাদ আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ ফুল ছাড়া সব ভান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদের স্লোগান তুলে এখনো আজ মুসলমান নাস্তিকতার যাতা কলে পিষ্ট হচ্ছে দিন ইমান দিনের ঝান্ডা ঊর্ধ্বে তুলে চজে হাতে রাখতে মান সব বাতিলের দুর্ঘে তোর আঘাত হান আঘাত হান মৌলবাদের স্লোগান তুলে এখনো আজ মুসলমান নাস্তিকতার যাতা কোলে পিষ্ট হচ্ছে দিন ইমান দিনের ঝান্ডা ঊর্ধ্বে তুলে চলছে হাতে রাখতে মান সব বাতিলের দুর্গে তোরা আঘাত হান আঘাত হান মূল ছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ মূল ছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ মানুষ নাকি বানর জাতি ডারউইনের ভ্রান্তবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ শত্রুর পুলিশ খেয়ে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবে ওদের মূল ছাড়া তাই নাই তো ঠিক ধর্মে নাস্তিক জন্মে যারজ ছুটছে ওরা দিক বিদিক দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ শত্রুর শিখে খেয়ে সবকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবে ওদের মূল ছাড়া তাই নাই কঠে ধর্মে নাস্তিক জন্মে যারা ছুটছে ওরা দেখবি দিক ভণ্ড কামক ধোকা বাসদের ধোকাবাজদের দেফের হাল আঘাত ভণ্ড কামক ধোকা বাসদের ধোকাবাজদের দেফের হাল আঘাত বিশ্বব্যাপী দিন ইসলাম মৌলবাদের ফোক আবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জ্ঞান পাপে পরগা আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙলে ওদের রাজপ্রাসাদ জ্ঞান পাপি পর গেছে আর জড়বাদী সব আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙলে ওদের রাজপ্রাসাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ